آه. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين ولا عقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الخلق نبي الرحمة المبعوث إلى كافة البشرية المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد يقول الله سبحانه وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا يقول عز وجل هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله يقول رسول الهدى صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى عليه সম্মানিত দুই দিন ব্যাপী ন মুসলিম ইসলামী বুনিয়াদী শিক্ষা কোর্সের সম্মানিত অংশগ্রহণকারী দিনী বায়ু বোনেরা ইতিমধ্যে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা শুনতে পেরেছেন ঠিক তেমনি ভাবে যেহেতু এই প্রোগ্রাম বছরে কয়েকটা হয় না অনেক দিন পর আপনারা বুঝতে পেরেছেন যে নীলফামারিতে সম্ভবত এটি প্রথম প্রোগ্রাম এর আগে নীলফামারিতে মনে হয় এই ধরনের প্রোগ্রাম হয়নি ঠিক কিনা যেহেতু এই ধরনের প্রোগ্রাম অনেক দিন পর অনেক আকাঙ্ক্ষার পর অনেক প্রচেষ্টার পর বাস্তবায়ন করতে আমরা যাচ্ছি তাই এই প্রোগ্রামে প্রত্যেকটা সময় মূল্যবান যাতে করে সময়টুকু আমরা কাজে লাগাতে পারি যদিও বাস্তবতা আমাদেরকে কিছুটা বাধা দিচ্ছে কিন্তু তারপরেও আমাদের মনোবল আমাদের মন মানসিকতা আমাদের আন্তরিকতা আমাদের নিষ্ঠা আমাদেরকে কথা মানে স্বীকার করতে বাধ্য করছে যে যেভাবে হোক আমরা এই প্রোগ্রাম থেকে উপকৃত হওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে কিনা ইনশাআল্লাহ আমি এখন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের সৌন্দর্য ঐতিহ্য আমার সম্মানিত উপস্থিতি দিনী বাইরা ও বোনেরা আপনারা জানেন আল্লাহ হাবুর আলমিন সর্বশেষ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের মাধ্যমে কামত পর্যন্ত আগত বনি আদমের জন্য যে দিন মনোনীত করেছেন যে ধর্ম ব্যবস্থাকে আল্লাহ রাবুল আলমিন একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মানুষের জন্য ঘোষণা করেছেন সেটি হচ্ছে ইসলাম এই ইসলাম আসলেই আমরা যদি ইসলামের এই সৌন্দর্যকে একটু পর্যালোচনা করি আমরা দেখতে পাবো যে ইসলাম গ্রহণ করার কারণে যারা সত্যিকারভাবে মুসলিম হয়েছে আপনারা কারা কথা বলছেন প্লিজ আপনারা যারা কথা বলছেন প্লিজ মেহরবানি করে আপনারা চুপ করুন সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম ইসলাম গ্রহণ করার কারণে আমরা দেখেছি যে লোকগুলো শুধুমাত্র মরুভূমির রাখাল ছিল যারা মরুভূমিতে ডাকাতি করত যাদের পরিচয় ছিল দস্যু যাদের পরিচয় ছিল লুণ্ঠনকারী যাদের পরিচয় ছিল হত্যাকারী যাদের পরিচয় ছিল বেবিচারিনী বেবিচারী এই ধরনের লোকগুলো এমন সোনালী মানুষে পরিণত হয়েছে এমন আলোকিত মানুষে পরিণত হয়েছে যে কেয়ামত পর্যন্ত বিশ্ববাসী তাদের কোন উদাহরণ নতুন করে আর সেট করতে পারবে না নতুন করে পেশ করতে পারবে না এই ধরনের মানুষ রূপান্তরিত হয়েছে আপনারা জানেন আবু হরাদি আল্লাহ তালানহু খাইবরের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামের সাহাবি আবু হুরারদি আল্লাহ তালহু তিনি খাইবরের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেছেন রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে তার এই মর্যাদাপূর্ণ সাহচর্য সোহবত পেয়েছেন শুধুমাত্র চারটি বছর এই চারটি বছর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহচর্য পাওয়ার পর এমন রেকর্ড তৈরি করেছেন এমন রেকর্ড সৃষ্টি করেছেন যে রেকর্ডের মাধ্যমে আবুহরা দি আল্লাহ তাল আনহু আল্লাহ রাসুল সাল্লাহামের সাহাবিদের মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সুহান আল্লাহ ইসলামের জন্য ত্যাগ করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের এই মূল্যবান সম্পদকে যিনি কেয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য মিরাজ হিসেবে উত্তরাধিকারী হিসেবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রেখে গেছেন এই মিরাজকে সংরক্ষণ করার এই ইচ্ছাটুকু এত প্রবল ছিল যে সেটাকে বাস্তবায়ন করার জন্য আবু হুরারদি আল্লাহ তালানহু নিজে আল্লাহ রাসুল সাল্লাহ মসজিদের মধ্যে আহলে সুফার লোকদের মাঝে থাকতেন তাই এই যে ইসলামের এই সৌন্দর্য আবু আল্লাহ তালানহু একদিন এটি অমরবুল খতাব রাদি আল্লাহ তালানের সময় যখন ওমরুল খত্তাব রাজি আল্লাহ তালনের সময় আবু রাজি আল্লাহ তালাহ বুসরার গভর্নর এটি বর্তমান যে বাহারাইন রয়েছে এই বাহারাইনের আশেপাশে কোন এক নগরী আবু হরাদি আল্লাহ তালানু বুসরার গভর্নর তিনি কাঁদছেন লোকেরা প্রশ্ন করলেন আশেপাশে যারা ছিলেন তারা জানতে চাইলেন আবু হুরারা তুমি কাঁদছ কেন তখন আবু হুরা হরাদি আল্লাহ তালানু বললেন যে আমার কান্নায় বুক ফেটে যাচ্ছে আমি দাউস গোত্রের ইয়ামানের দাউস গোত্রের একজন রাখাল ছাড়া আর কিছু ছিলাম না এই ইসলাম যখন আমি গ্রহণ করেছি ইসলাম আমাকে এমন মর্যাদা দিয়েছে যে আজকে আমি বসরার গভর্নরের দায়িত্ব পালন করছি এই মর্যাদা আমি লাভ করতে পেরেছি আমার বন্ধুগণ আপনার কথা বলবেন কম আপনার কথা না বলেই আপনার চা দিচ্ছেন না আপনার কথা বলে তো আমরা আর কথা বলতে পারছি না মেহরবানি করে আপনার স্টপ করুন জি আমার বন্ধুগণ আমরা বলতেছিলাম ইসলাম মূলত কিভাবে মানুষদেরকে সৌন্দর্য মণ্ডিত করেছে কিভাবে ইসলাম গ্রহণ করার পরে প্রত্যেকটি মানুষ এমন সুন্দর মানুষে পরিণত হয়েছে আপনি যদি তাদের আকিদার দিকে দেখেন আপনি যদি তাদের আখলাকের দিকে দেখেন আপনি যদি তাদের আমলের দিকে দেখেন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে যে ইসলাম যে তাদেরকে সত্যিকার অর্থে কিভাবে সৌন্দর্য মণ্ডিত করেছে এর কয়েকটি সৌন্দর্যের কথা আমি আপনাদের সামনে তুলে ধরব আমার বন্ধুগণ প্রথম সৌন্দর্যের বিষয়টি হচ্ছে এই ইসলাম এমন এক সমাজের মধ্যে এসেছিল যখন ওই জাহিলি সমাজ ছাড়া ওই সমাজের মানুষগুলো জাহিলিয়ত ছাড়া আর কিছুই জানত না কিন্তু যখন ইসলাম গ্রহণ করল তারা এ কোরআনকে ধারণ করল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে মনোনীত একমাত্র রাসুল হিসেবে যখন ঘোষণা দিল তখন দেখা গেল যে যেই সমাজে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ লেগে থাকত কোন অধিকার বলতে কারো ছিল না মজলুম নির্যাতিত ব্যক্তি শুধু নির্যাতিত হতেই হতো অপরাধী পাপিষ্ট ব্যক্তি অপরাধ করতেই থাকত ওই সেই সমাজের মধ্যে ইসলাম গ্রহণ করার পরে এমন অবস্থা এমন সৌন্দর্য বিরাজ করল যে লোকদের মাঝে এমন ভালোবাসা এবং সৌহার্দ্য তৈরি হল একজন ব্যক্তি নিজের সম্পদ তার আরেকজন মুসলিম ভাইয়ের জন্য ভাগ করে দিচ্ছে একজন ব্যক্তি নিজের স্ত্রীকে তালাক দিয়ে তার মুসলিম ভাইয়ের কাছে বিবাহের ব্যবস্থা করে দিচ্ছে যেহেতু ওই মুসলিম ভাই বিবাহ করার ব্যবস্থা নেই কিভাবে সেই সৌন্দর্য তৈরি হয়েছে যে সমাজে গতকাল মানুষগুলো লুণ্ঠন করত বিচার করত হত্যা করত হত্যার পর হত্যা দর্শনে প্রদর্শন হত ঠিক সেই সমাজের মানুষগুলো মনে হয় যেন জীবনে আর কোনদিন তারা শুনে নাই দর্শন কি জিনিস হত্যা কি জিনিস লুণ্ঠন কি জিনিস এমন একটি সুন্দর সমাজ তৈরি হয়েছে এমন সুন্দর সমাজ আপনি দেখেন খুদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন হামজা ইবনি আব্দুল মুতালিব রদি আল্লাহ তালানুকে শহীদ করা হল উহুদের ময়দানে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ইসলামের চাষা আপনার নাম শুনেছেন না আল্লাহ রাসুল সাল্লাহ চাষা হামজা ইবনি আব্দুল মুতালিব রদি আল্লাহ তালানুকে যখন উহুদের ময়দানে শহীদ করা হল ওয়াহাসি ইবনে হার্ব এই ব্যক্তি হত্যা করেছে ইসলাম গ্রহণ করার পর রাসুল সাল্লাহ ইসলামের সামনে এসে উপস্থিত রাসুল সাল্লাহ ইসলামের সামনে এসে উপস্থিত তার চাষাকে হত্যা করেছে নির্মম বাবা হত্যা করেছে হত্যা করার পর তার স্ত্রী হিন্দ তার করিজা ফেটে ফেলেছে নির্মম বাবা হত্যা করার পর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সামনে এসে যখন ইসলামের ঘোষণা দিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম শুধু তাকালেন বললেন ওয়াসি তোমাকে দেখলে মনে হয় আমার চাচার কথা আর কিচ্ছু বলার অধিকার থাকলো না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের যিনি বিশ্ববাসীকে আলোকিত করেছেন তিনিও চুপ থাকলেন কি সৌন্দর্য একদিন অমরুল খতাব রাজি আল্লাহ তালু তখন খলিফা অমরুল খতাব রাজি আল্লাহ তালু তখন খলিফা ওমর রাজি আল্লাহ সময় ওমর রাজি আল্লাহ হত্যাকারীর ওমর রাজি আল্লাহ ভাইয়ের হত্যাকারীর সাথে সাক্ষাৎ হয়ে গেল কোন এক কারণে সে ওমর রাজি আল্লাহ তালের কাছে এসেছে ওমর রাজি আল্লাহ আল্লাহকে দেখে সে মনে করলো যে ওমর সম্ভবত আমার উপর আক্রমণ করতে পারে যেহেতু জাহিনী যুগে আমি তার ভাইকে হত্যা করেছি অমর রাজি আল্লাহ তালা তার দিকে তাকিয়ে থাকলেন তাকিয়ে বললেন তুমি আমার ভাই হত্যাকারী আমি জানি কিন্তু আল্লাহর কসম ইসলাম তোমার জন্য যেই হক আমার কাছে নির্ধারণ করেছে সেই হক থেকে এক চুল তোমার উপর অমর জুলুম করবে না তুমি জেনে রাখো এটি হচ্ছে ইসলাম এই সৌন্দর্য মূলত মুসলিম সমাজে আসার কথা কিন্তু মুসলিমরা সত্যিকার সেই ভাতৃত্ব লাভ করতে পারেনি সত্যিকার সেই ভালোবাসা তাদের মধ্যে অর্জিত হয়নি সেই পরস্পর সহযোগিতা তাদের মধ্যে আসেনি ফলে আজকে এই মুসলিমরা এই সৌন্দর্য থেকে অনেক অনেক দূরে আজকে আমরা যারা ইসলাম গ্রহণ করেছি অথবা যারা ইসলামের মধ্যে আছি আমরা মনে হয় যেন যারা ইসলাম গ্রহণ করেছি যে এই লোকটা ইসলাম গ্রহণ করেছে কেন মনে হয় কোনো উদ্দেশ্য আছে মনে হয় কোনো উদ্দেশ্য আছে এটি দাওয়াতি মিশন এই আদম সন্তানগুলো পঙ্গপালের মতো আগুনের দিকে দাবিতে হয়ে যাচ্ছে তারা আগুনে ঝাঁপ দিচ্ছে তারা উড়ে গিয়ে আগুনে পড়ে যাচ্ছে আর আপনি আমি তাকিয়ে কি দেখছি আপনার ভাই যদি আগুনে পড়ে যায় আপনার নিষ্পাপ শিশু যদি আপনার চোখের সামনে আগুনের মধ্যে পড়ে যায় আপনার কি কোনো করণীয় নেই অবশ্যই করণীয় করছি সে করণীয় আমরা আসলে পালন করিনি সে দায়িত্ব পালন করিনি উপরন্তু এই মুসলিম সমাজে যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যকে মূলত সত্যিকারভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের যে কাজটি ছিল সেই কাজটিও আমরা করতে পারিনি সেটা হচ্ছে এই সৌন্দর্যের জন্য মুসলমানদের মধ্যে যে বাতৃত্ববোধ থাকার কথা ছিল সেই বাতৃত্ববোধ মুসলমানদের মধ্যে এই সৌন্দর্য আমরা চালু করতে পারিনি আমরা এটা আমাদের ব্যর্থতার কথা বলছি দুঃখের কথা বলছি ফলে আজকে ইসলাম মানুষ কবুল করতে চায় কিন্তু ইসলামের জন্য কোথাও কোথাও সোকল মুসলিম যারা রয়েছে তারা প্রতিবন্ধকতা হয়ে যাচ্ছে ঠিক কিনা সোকল মুসলিম যারা রয়েছে তারা আজকে প্রতিবন্ধকতা সামনে আসছে তাদেরকে দেখে মানুষ বিবেচনা করে যে আমি ইসলাম গ্রহণ করবো এই লোকের মতো মানুষ ইসলাম গ্রহণ করতে চায় না এই আমার বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়ার সাথে সাথে আমি আপনাদের এই কথা জানাতে চাই যে আল্লাহ রাবুল আলমিন এই যে ইসলামের যে সৌন্দর্য দিয়েছে এই সৌন্দর্য কিভাবে অর্জন করতে পেরেছিল এই সৌন্দর্য তখনই অর্জন করতে পেরেছিল যারা ইসলাম গ্রহণ করেছে তারা ইসলামকে জানতে পেরেছে ইসলাম শুধু গ্রহণ করলেই ইসলাম গ্রহণ করা হয় না ইসলাম শুধু গ্রহণ করলাম শুধু আমি মুখে বললাম আমি ইসলাম গ্রহণ করেছি আমার বন্ধুগণ এর মাধ্যমে ইসলাম গ্রহণ করা হবে ইসলামকে জানতে হবে ইসলামকে আপনি যদি জানতে পারেন তাহলেই কেবলমাত্র ইসলাম গ্রহণ আপনার ঠিক হবে অন্যতা ঠিক হবে না তাই একটি জঞ্জা বিক্ষুব্ধ জাহিনী সমাজ অন্ধকার সমাজ যেখানে আলোর কোন অস্তিত্ব ছিল না ঠিক সেখানেই এমন আলো এমন সুন্দর আলো যে আমার নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার নবী সাল্লাহ ইসলাম বলেছেন সেনা থেকে হাদ্রমত পর্যন্ত এই বিশাল ভূখণ্ড একটি অবলা নারী অতিক্রম করে যাবে কেউ তাকে উত্তক্ত করবে না ইপ্রিজিং করবে না কেউ তার সাথে দুর্ব্যবহার করবে না এমন সুন্দর অবস্থা তৈরি হয়েছিল মানুষের মাঝে সেখানে ওমরুল খতাব রদি আল্লাহ তালানহু এই বুকের সাহস নিয়ে বলতেছিল এই ফোরাত নদীর তীরে যদি কোনো মানুষ কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে আমি ওমরের জন্য জবাবদি করব কত বড় সাহস এখন তো ঢাকা শহরেই মানুষ নাকে মানা যায় ঠিক কিনা এটা সে সম্ভব নয় সে সাহস কারণে এই সাহস থেকে হল অমরুল খাতা রাজি আল্লাহ তালার কাছে পারস্য সম্রাটের দূত আসলো দেখিয়ে দেয়া হলো এমরুল খাতাব শুয়ে আছে খেজুর গাছের নিচে খেজুর গাছের নিচে নির্দ্বিধায় কোন রক্ষক নেই কোন দারোয়ান নেই কোন বডিগার্ড নেই শুয়ে আছে এই অর্ধ জাহানের হলিফা অমরুল খত্তাব রদি আল্লাহ তালানু শুয়ে আছেন স্পষ্ট করে বললেন আমার ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছ তাই তুমি এই সুন্দর শীতল ঘুমে ঘুমাতে পেরেছ বন্ধুগণ এই সৌন্দর্য ইসলামের আমাদেরকে উপলব্ধি করতে হবে এই সৌন্দর্য ওয়াজ করার জন্য নয় এই সৌন্দর্য শুধুমাত্র বইয়ের জন্য নয় এই সৌন্দর্য নিজেদের জীবনের মধ্যে আনার চেষ্টা করতে হবে সেই সৌন্দর্য হতে হবে আপনার জীবনের মধ্যে আপনার আখলাকের মধ্যে আপনার জীবনের মধ্যে এই সৌন্দর্য আসতে হবে আপনার পরিবারের মধ্যে আপনার পরিবারের মধ্যে সেই সৌন্দর্য আসত সেই সৌন্দর্য আসতে হবে আপনার সমাজের মধ্যে আপনার দেশের মধ্যে যেখানে মুসলিমরা বসবাস করে সেখানে সেই সৌন্দর্য আসতে হবে আসুন বন্ধুগণ ইসলামের দ্বিতীয় যে সৌন্দর্যের বিষয়টি রয়েছে যেটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আজকের আলোচনার মধ্যে সেটি হচ্ছে এই ইসলাম এই মানব সমাজকে আল্লাহ রব্বুল আলমিনের গোলামির দিকে আহ্বান করছে সকল প্রকার গোলামি থেকে মানুষদেরকে বের করে নিয়ে এসে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের গোলামি যাতে করে আমরা করতে পারি সেদিকে আহ্বান করছে আমার বন্ধুগণ আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের সাহাবি রেবি এবনে আমের তার বক্তব্যের মধ্যে বলেছেন আমরা এমন একটি সম্প্রদায় যা আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বের করেছেন এই উদ্দেশ্যে যে লেনুখরিজালে ইবাদ যাতে করে এই বান্দাদেরকে আমরা বের করে নিয়ে আসতে পারি মিনি ইবাদাতিল ইবাদ মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে আপনি দেখুন আজকে যে ধর্ম ব্যবস্থাগুলো আছে আপনি যদি হিন্দু ধর্মের কথা বলেন তাহলে সেখানে হাজার রকমের গোলামি রয়েছে প্রবৃত্তির গোলামি থেকে আরম্ভ করে সকল প্রকার গোলামি সেখানে রয়েছে সেখানে মানুষের গোলামি রয়েছে কি সমস্যা কি হচ্ছে হ্যাঁ একেবারেই সব চলে গেছে তাই নাকি ও চেম্বার চেঞ্জ করতেছি না আপনি একটু ওয়েট করেন সম্ভবত কারেন্ট আসছে আর কি জি দেখা যাক সম্মানিত উপস্থিতি আমি বলতেছিলাম আজকে দেখেন যে মানুষদেরকে আল্লাহ সুবাহ আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন ওই মানুষগুলি মূলত আজকে বিভিন্ন ধরনের গোলামিতে তারা আবদ্ধ হয়ে গেছে কেউ আজকে নিজে তৈরি করে মূর্তি পূজা করছে কেউ আজকে গাছের পূজা করছে কেউ গরুর পূজা করছে কেউ ছাগলের পূজা করছে যার যা খুশি মনে চাচ্ছে যেভাবে মন চাচ্ছে সেভাবে মানুষগুলো আজকে আল্লাহ রব্বুল আলমীর বাদত বাদ দিয়ে বিভিন্ন গোলামিতে লিপ্ত হয়ে গেছে ইসলাম মূলত এই সকল প্রকার গোলামি থেকে আপনাকে আমাকে বের করার জন্য এসেছে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এই বাদত হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমীর জন্য একজন মাহবুদ হবে আর কোন মাহবুদ সেখানে থাকবে না এটাই মূলত যুগে যুগে আল্লাহ সুবানুতালা সর্বপ্রথম মানুষ আদম আলী ইসলাত ইসলাম থেকে শুরু করে সর্বশেষ নবী রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত মানুষকে এটাই নবীগণ দাওয়াত দিয়েছেন যে ইবাদত হবে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য আর কার জন্য ইবাদত হবে না আমার বন্ধুগণের সৌন্দর্য দেখেন আপনি যদি ইবাদত যদি আপনি একাধিক মাহবুদের করেন যারা হাজার রকমের মাহবুদের করতেছে ধরে নিলাম যে এই সমস্ত মাহবুদরা ঠিক আছে কিন্তু আপনি তাহলে আপনার যে প্রয়োজন আছে সেই প্রয়োজন আপনি কার কাছে চাইবেন আপনি তো আপনার প্রয়োজন এই মাহবুদের কাছে বলতে পারবেন না কোন মাহবুদের কাছে চাইবেন কোন মাহবুদকে আপনি বেশি গুরুত্ব দিবেন কোন মাহবুদ আপনার কাছে বেশি প্রাধান্য পাবে ফলে দেখা গিয়েছে মূলত এই শিল্প মিশ্রিত যে দর্শন রয়েছে মানব সমাজে আজকে শিল্ক মিশ্রিত যে দর্শন রয়েছে সেই দর্শনের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে এই যে বান্দা সত্যিকারভাবে ইবাদত করতে গিয়ে তার ইবাদত গুলো সে কার জন্য নিবেদন করবে সেটা খুঁজে পায় না আপনি কি মানে হাতে তৈরি করা মূর্তির জন্য করবেন না অন্য কার জন্য করবেন কার কাছে চাইবেন আপনি দেখেন কোন ব্যক্তি যখন মুরিদ হয় যারা মুরিদ হয়েছে তারা বলতে পারবে এক পীরের কাছে মুরিদ হলে আরেক পীরের কাছে আর মুরিদ হতে দেয় না ঠিক কিনা বলে কেন মুরিদ হতে দেয় না কেন বলে যে না দুইজন বিশ্বাসের কাছে মুরিদ হলে তাহলে আপনি চলতে পারবেন না দুই নৌকা পা দেবেন না বলে যে সোজা কথা দুই নৌকা পা দেবেন না কেন দুই নৌকা পা দেবেন না যে দুই নৌকা পা দিলে আপনার অবস্থা খারাপ আমার বন্ধুগণ যদি এমনটি হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমের হক কিভাবে আমরা অন্য মাহবুদকে অন্য ব্যক্তিকে দিতে পারি অন্য উপাস্যকে দিতে পারি আজকে এই বিবেচনা যদি আমাদের কাছে আসে তাহলে ইসলাম এর সৌন্দর্য আমাদের কাছে স্পষ্ট হবে ওর আনে মধ্যে সে বিষয়টি আল্লাহ সুবাহ তারা বলেছেন আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করেন যদি আসমান এবং জমিনের মধ্যে এক ইলাহ আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর কোন ইলাহের অস্তিত্ব থাকতো আর অনেক মাহবু থাকতো তাহলে আসমান জমিন বিপর্যস্ত হয়ে যেত বুঝতে পেরেছেন কিনা মানে কারণ একজনে বলতো যে জমিন ঠিক থাকবে আরেকজনে বলবে জমিন ঠিক থাকবে না একজনে বলবে সূর্য উঠবে আর আরেকজনে বলবে সূর্য কি তারা কেমন পর্যন্ত সূর্য উঠবে কিনা একজন ইলারাই ঝগড়া লেগে যাবে আপনার ঘরের মধ্যে দুজন কর্তা মানে মেনে নেবেন না মেনে নেবেন কিনা ঘরের মধ্যে দুজন কর্তা মেনে নেবে কিনা যেমন এক মহিলার উদাহরণটা মানে সুন্দর নয় হলো কিন্তু এক মহিলা দুই স্বামী মেনে নিতে পারবে কিনা তাহলে তাহলে বাঘ বাটোয়ারা করে নিতে হবে সেটা কোনো উপায় নেই বুঝতে পেরেছেন কিনা এটি সম্ভব নয় এটি সৌন্দর্যের পরিপন্থী এই সৌন্দর্য যদি আপনি ইবাদত একমাত্র করতে চান যার মধ্যে আপনার অন্তরে প্রশান্তি আছে সেই ইবাদত যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে একমাত্র মাহবুদের ইবাদত করতে হবে এই ইবাদতকে আপনি যেখানে সেখানে দিতে পারবেন না কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই আদম সন্তান এই ইবাদত করতে গিয়ে যেহেতু এই ইবাদত হচ্ছে এমন একটি বিষয় যে আপনি একজন মানুষ আল্লাহর সৃষ্টি শুধু সৃষ্টি নয় সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ঠিক কিনা মানুষগুলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ না নিকৃষ্ট ইমান আনার পরে মানুষগুলো হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আর ইমান যদি কোনো ব্যক্তি না এনে থাকে তাহলে সে ব্যক্তি হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বুঝতে পেরেছেন কিনা এজন্য আমাদের এইখানে ভুল আছে আমরা একটা মানে বক্তব্য কোট করে থাকি মানুষ সৃষ্টির সেরা জীব সত্য কথা নয় মানুষ সৃষ্টির সেরা জীব নয় সৃষ্টির সেরা জীব হচ্ছে যে সত্যিকার মাহবুদকে চিনতে পেরেছে সেই কোরআন সাক্ষ্য দিয়েছে আর সৃষ্টি সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে যে কুফুরি করেছে আল্লাহ রব্বুল আলমকে চিনতে পারেনি বুঝতে পেরেছেন কিনা শিকাল কুকুরের চেয়ে নিকৃষ্ট হিংস্র জানোয়ার চেয়ে নিকৃষ্ট যে তার মা আবুদকে চিনতে পারেনি বুঝতে পেরেছেন কিনা ফলে আল্লাহ রব্বুল আলমিনের হক অন্যকে বিতরণ করে দিচ্ছে আমি যে পয়েন্টটি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আপনি সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পর আপনার ইবাদত ইবাদত হচ্ছে গায়াতুল হব মা গায়াতুল তাদাল্লুল সর্বোচ্চ ভালোবাসা আজানের সময় হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ? আজান কয়টা হয় এখানে সেটা আগে এখন সময় আছে একটু সময় আছে সম্মানিত উপস্থিতি আমি বলতেছিলাম ইবাদত হচ্ছে গায়াতুল হব আপনার সর্বোচ্চ ভালোবাসা আপনি নিবেদন করবেন সবচেয়ে নিজেকে অবনত করার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন এটাই ইবাদত আর এই ইবাদত আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠ সেরা মখলুক হয়ে আপনি কুকুরের সামনে করতে পারবেন কিনা এই বাদত আপনি ছাগলের সামনে করতে পারবেন কিনা এই বাদত গরুর সামনে করতে পারবেন কিনা গাছের সামনে করতে পারবেন কিনা মানায় না বিমানান আজকে এই পৃথিবীবাসী যারা নিজেরা তৈরি করে বিভিন্ন পূজা করে যাচ্ছে গাছের পূজা করছে বিভিন্ন বেদির পূজা করছে বিভিন্ন সৌধের পূজা করছে তারপরে কবরের পূজা করছে ইত্যাদি ইত্যাদি হাজার রকমের পূজা করে যাচ্ছে এটা আবিমানান হতে পারে না কারণ তুমি আদম সন্তান এই মাকলুকাতকে তুমি কিভাবে মনে করছো তোমার তারা কিছু করতে পারে এটি শুধুমাত্র শোভা পায় কার জন্য আল্লাহ সুবানা ও তার জন্য সুতরাং এই মাখলুকাতের জন্য এটি শোভা পায় না এটি সৌন্দর্যের পরিপন্থী এজন্য যারা এই কাজটুকু করছেন তারা নিজেকেই সত্যিকার অর্থে হেয় করছেন এই হেয়র দলিল কি একটি ঘটনা বলবো আপনাদেরকে আমার আলোচনার আসলে মানে এলোমেলো অবস্থা হয়ে গিয়েছে সময়টাও মানে এলোমেলো হয়েছে আপনারা জানেন আগাখানি একটা গ্রুপ রয়েছে ইসলামের নামে সবচেয়ে বাতিলি গ্রুপরা সবচেয়ে বেশি পদভ্রষ্ট বাতিলিদের একটা গ্রুপ হচ্ছে আগাখানি গ্রুপ আপনারা শুনেছেন কিনা এই গ্রুপের নাম আগাখানি গ্রুপ শুনছেন না কেউ শুনতে পারেন যে যারা ইতিহাস সম্পর্কে পড়েন বলতে পারবেন ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে যাদের স্টাডি রয়েছে তারা বলতে পারবেন এই আগাখানি গ্রুপের ইমাম যে যে মারা গিয়েছে তারপরে তার ছেলে সেখানে মানে এখন ইমাম হয়েছে তা হচ্ছে আব্দুল করিম আগাখানি আব্দুল করিম আগাখানি অল্প কিছুদিন আগে বাংলাদেশ হয়ে এসেছিল আপনাদের যারা থাকার কথা সে সুইডিশ নাগরিক বলছিলাম এই আগাখানি গ্রুপে তার বাপ যখন ছিল তখন সে যখন ইংল্যান্ডে আসলো ইংল্যান্ডে আসার পরে সাংবাদিকরা তাকে ধরল বলে যে আপনি মানুষদের ইবাদত নিতেছেন আপনি নিজেকে মাহবুদ মনে করতেছেন কিভাবে এটা সম্ভব এটা বিবেক বিবর্জিত একটি কাজ এটি কালচারের পরিপন্থী কাজ আপনি আমাদের মতো মানুষ আপনি একেবারে আমাদের মতো খাওয়া দাওয়া করেন আপনার সবকিছু আমাদের মতো তাহলে আপনি মাহবুদ হন কিভাবে তাদের আপনি উপাস্য হন কেন আপনি কেন দাবি করছেন এবং লোকেরা আপনার ইবাদত করছে আপনার পায়ের সামনে সব লুটে পড়ছে মহিলারা আপনার চলার পথে তাদের চুল বিষিয়ে দে আপনি এই চুলের উপর দিয়ে হেঁটে যান এগুলো কেন সাংবাদিকরা তাকে ধরল এই বেচারা চালাক লোক বুঝলেন সাংবাদিকদের বলে শুনো তোমরা যারা সাংবাদিক তোমরা হচ্ছে আহমক বলদ এবার আরো খেপে গেল কি আমরা আহমক কেন বলল যে তোমাদেরকে আমি বলছি ওই যে মানুষগুলো যে মানুষগুলো গরুর পূজা করতে পারে গাভীর পূজা করতে পারে গাভীকে চিন্তা করতে পারে যে মানুষগুলো গাছের পূজা করতে পারে গাছের চিন্তা করতে পারে যে মানুষগুলো লিঙ্গের পূজা করতে পারে লিঙ্গের জন্য তারা ইবাদত করে সেই মানুষগুলো হচ্ছে সেই গরুর চেয়ে আমি ভালো না তাহলে আমার করতে অসুবিধা কোথায় তোমাদের আমার বন্ধুগণ ইসলামের সৌন্দর্য হচ্ছে এই দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন সৃষ্টি মাখলুকাতের কোন মাখলুক আল্লাহ রাবুল আলমের হক পাবে এটা হচ্ছে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ সৌন্দর্য এই সৌন্দর্যের কারণেই মূলত ইসলাম আমাদেরকে মূলত সত্যিকার মুসলিম করতে পেরেছে এবার আসলে আরেকটি পয়েন্ট আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের তৌহিদের পরে সবচেয়ে বড় রকম হচ্ছে ইসলামের কি আসলাহ নামাজ ঠিক কিনা ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি রকম সলাত নামাজ আমার বন্ধুগণ এমন একটি ইবাদত এই ইবাদতটি সত্যিকার ভাবে একজন মানুষকে নিজের জীবনকে ভাবে সুশৃঙ্খল করার জন্য যা যা দরকার তা তা করতে সহযোগিতা করে ঠিক কিনা আল্লাহ সুমান ও তারা কোরআন করিম মোদের সাথ করেছেন এই ইমানদার ব্যক্তিদের উপর সুনির্ধারিত সময়ে ফরজ করে দিয়েছেন সালাদকে আপনি আপনার ইচ্ছা মতো পড়লে চলবে কিনা আপনি সব সময় ফজরের সালাদ পড়েন সূর্য উদিত হওয়ার পর চলবে কিনা জোহরের সালাদ পড়েন আসর সূর্য যখন ডুবে যাচ্ছে তখন হবে কিনা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের সত্যিকার আনুগত্য আপনি করছেন কিনা এই নির্দিষ্ট সময়ে আপনি সলাত আদায় করছেন কিনা এই পরীক্ষা করার জন্য আল্লাহ সুমান ও তারা আপনাকে একটা সুশৃঙ্খল বিধান দিয়েছেন দিবস পুরা দিবসটাকেই আপনার পাঁচটি পয়েন্টে পাঁচটি আপনার আল্লাহ রাবুল আলমিন পাঁচটি স্টেজে ভাগ করে দিয়েছেন এই পাঁচটি সময়ের মধ্যে আপনার আল্লাহ রাবুল আলমিনের কাছে আবার হাজিরি দিতে হবে বলতে হবে যে আল্লাহ আমি তোমার গোলাম সব সময়ের জন্য গোলাম আমি আবার হাজিরি দিয়ে গেলাম বুঝতে পেরেছেন কিনা এই শৃঙ্খলাবোধ দিয়েছে এক আমেরিকান বন্ধু সৌদি আরবে তিনি সোলজার হিসেবে এসেছেন সৌদি আরবে তিনি যখন সৌদি আরবের মসজিদে আশেপাশে যখন গেলেন দেখলেন লোকেরা সলাত আদায় করে দেখলেন কিভাবে সলাত আদায় করে একটু দেখি দেখলেন একজন একামত দিল একামত দেওয়ার পর ইমাম সাহেব বললেন সৌ সুফুফাকুম ফাইন্না সুফু বিবিন একামতি তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো কাতার সোজা করা তোমাদের সলাৎ একাম কায়েম করার একটি অংশ সব লোক কাতার সোজা হাজার হাজার লোক আল্লাহ আকবার বলার পরে সম্পূর্ণ সাইলেন্ট সে লোক বলল আমরা সেনাবাহিনীতে দশ থেকে পনেরো বছর প্রশিক্ষণ দেওয়ার পরে তারপর আমরা শিখতে পেরেছি এই শৃঙ্খলাটুকু কিন্তু এই লোকগুলোর কোনো প্রশিক্ষণ নেই কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র ইমাম সাহেব বলল যে তোমরা কাতায় সোজা করো এরপর আল্লাহ একবার বলার সাথে সাথে এভাবে সুশৃঙ্খল হয়ে গেল এত সুন্দর সালাদ ইসলামের সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে সালাদ কিভাবে আনুগত্য করে যাচ্ছেন আপনি ইমামের অনুসরণ করে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে সাদ করেছেন ইন্নেমা জুয়াল ইমাম আলী উতামাবে যে ইমাম করা হয়েছে ইমামের অনুসরণ করার জন্য আমার বন্ধুগণ আমরা ইমামের প্রত্যেকটি ক্ষেত্রে কিভাবে অনুসরণ করে যাচ্ছি সেই বিষয়টি সলাতের মধ্যে একটু লক্ষ্য করুন ফলে এই সলাদ যখন আপনি আদায় করবেন সেটি জামাতবদ্ধ সলাদ আদায় করার মাধ্যমে সত্যিকারভাবে মুসলিমদের মাঝে একটা ঐক্যের সমাহার ঘটবে একটা ঐক্য তৈরি হবে আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে এই আমরা যেমন মুসলমানরা পরস্পর দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি ঠিক এর পাশাপাশি ওই দ্বিধা বিভক্তির কারণে আমাদের সলাত কি হয়ে গেছে বিভিন্ন ধরনের হরেক রকমের সলাৎ মানুষের তৈরি করা সলাৎ বিভিন্ন সলাৎ আমাদের এক বন্ধু অল্প আগে বলতেছিলেন যে আমরা আবু হানিবা রহমতুল্লাহ সলাৎ আদায় করে থাকি না বন্ধু আপনাকে জানতে হবে আপনি সলাৎ আদায় করছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের পদ্ধতি অনুযায়ী সেটা আবু হানিবা রহমতুল্লাহ তার ইস্তেহাদ তিনি গবেষণা করেছেন বুঝতে পেরেছেন কিনা আবু হানিবা রহমতুল্লাহ সলাদ যদি কেউ আদায় করে থাকেন সেটা সলাদ নয় সলাদ হবে কার সলাদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের সলাদ আবু হানিবা রহমতুল্লাহ ইমাম তিনি গবেষণা করেছেন মাত্র আর কিছুই না আর কিছুই না এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যদি না জানি তাহলে আমরা ইসলাম এর মধ্যে থেকেও আমরা ইসলাম তালাশ করে পাবো না বুঝতে পেরেছেন কিনা ঘরের মধ্যে থেকে আমরা ঘর তালাশ করতে করে পাবো না আমাদের এক বন্ধু উদাহরণ দিয়েছেন এটা গল্প এটা কোনো বইয়ের মধ্যে নেই এবং এটা কোনো সনদ দ্বারা প্রমাণিত কিছু না উদাহরণ দিয়েছেন যে মানে ঘরের মধ্যে বউ আছে মেয়ে ছেলের ছেলের ছেলের বউকে আমাদের এলাকায় বলা থাকে বউ বুঝতে পেরেছেন কিনা তো ঘরের মধ্যে বউ আছে তো বউ এখানে নাকের মধ্যে এটাকে কি বলা হয় আপনাদের এলাকায় নাকফুল না নাকফুল বলে না তো বউয়ের নাকফুলটা কলসের মধ্যে পড়ে গিয়েছে কোথায় পড়েছে কলসের মধ্যে পড়ে গিয়েছে কলসের মধ্যে যখন পড়ে গিয়েছে বউয়ের নাকফুলটা আর বউ উঠাতে পারে না কলস থেকে উঠাতে পারে না কারণ বউ হচ্ছে দেড় হাত কলস হচ্ছে দেড় হাতের চেয়ে একটু বড় কলস হচ্ছে পরে দুই হাত এখন বউ তো আর কলসের তলা পায় না বউ বহু চেষ্টা করার পরে কলস থেকে আর কি উঠাতে পারে না নাকফুল উঠাতে পারে না শাশুড়ির কাছে গেল শাশুড়ির কাছে যাওয়ার পরে বলল যে শাশুড়ি আম্মা আমি আমার তো নাকফুল পড়ে গেছে কলসের মধ্যে আত্ম পেলাম না বলেছে কেন পেলাম পেলাম না কলস থেকে উঠে নাও বলেছে কলসের তো কোনো তলা নেই কলসের তো কোনো তলা নেই সীমাহীন সমুদ্র হয়ে গিয়েছে কলস যেহেতু তার হাত কলস কলসের নিচ পর্যন্ত পড়ছে না আমার বন্ধুগণ আপনাদেরকে তলায় পৌঁছতে হবে অন্যথায় আপনি আপনার ওই হারানো সম্পদ বের করতে পারবেন না যে হারানো সম্পদ আপনি তালাশ করে হৃদায়তের এই আলো লাভ করতে পেরেছেন যে হারানো সম্পদের জন্য আপনি হন্যে হয়ে খুঁজছেন যে হারানো সম্পদ হচ্ছে আপনার জান্নাত সেই জান্নাত আপনি যদি পেতে চান তাহলে আপনাকে তলায় পুষতে হবে বুঝতে পেরেছেন কিনা আপনি শুধুমাত্র এই ছোট হাত দিয়ে এটা চলবে না আপনার ব্যবস্থা করতে হবে আপনাকে নিচে আসতে হবে তলায় আসতে হবে এজন্য আমি আপনাদেরকে বলছি ইসলামের সৌন্দর্য মূলত আমাদেরকে উপলব্ধি করতে হবে এই সৌন্দর্য হচ্ছে এত বিশাল যে সলাতের মাধ্যমে সৌন্দর্য ফুটে উঠেছে দেখেন না ইসলাম কিভাবে সৌন্দর্য দিয়েছে এর সবচেয়ে বড় একটি সৌন্দর্য হচ্ছে এই ইসলাম মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে এই অধিকারগুলো সংরক্ষণ করার জন্য এই অধিকারগুলো আদায় করার জন্য ইসলাম বিধান দিয়েছে মানুষের মৌলিক অধিকার হচ্ছে পাঁচটি কয়টি অধিকার রয়েছে পাঁচটি মানুষের মৌলিক অধিকার কয়টি পাঁচটি এক নম্বর অধিকার কি কে বলতে পারবেন আল্লাহ আমরা পুঁজিবাদীরা আমাদেরকে শিখিয়েছে যা সেগুলোই আমরা শিখেছি ইসলাম থেকে আমরা শিক্ষা নিতে পারিনি এজন্য অন্ন বস্ত্র আর বাসস্থান বলে পেট না বা পেট না চললে আর কিচ্ছু চলে না এটি নয় মুসলিম ব্যক্তির বক্তব্য হলে হবে যদি আমার রোজগার থাকে তাহলে আমি খাবো এটা হচ্ছে আমার রুজি আর যদি রুজি না থাকে তাহলে আমার হচ্ছে কি রোজা বুঝতে পেরেছেন কিনা এটা হচ্ছে মুসলমানদের বিষয় এই পুঁজিবাদী থিম নিয়ে চললে চলবে না আমার বন্ধুগণ আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে এই ইসলাম মূলত যে সৌন্দর্য দিয়েছে সেটি হচ্ছে ইসলাম মানুষের যে মৌলিক অধিকারগুলো সেগুলো সংরক্ষণ করেছে এক নম্বর যে বিষয়টি সংরক্ষণ করেছে মুসলমানদের জন্য সেটা হচ্ছে মুসলমানদের দিন সংরক্ষণ করেছে আপনি কোনোভাবেই আপনার দিন যাতে বিনষ্ট না হয় এই জন্য ইসলাম আপনাকে বিধান দিয়েছে কোনোভাবে আপনি দিন থেকে যাতে মাহরুম না হন কারণ আপনার দিনকে আপনি যদি হেফাজত করতে না পারেন দুনিয়ার সমস্ত সম্পদ যদি আপনি হেফাজত করে থাকেন এটি আপনার কোনো কাজে আসবে না এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে ইসলাম সংরক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন আপনার এই দিনকে রক্ষা করতে হলে যা যা করা দরকার সেই তা করার জন্য নির্দেশ দিয়েছেন দেখেন না আল্লাহ রাসুল সাহাবিরা এই ইসলাম যখন কাবুল করেছিলেন গ্রহণ করেছিলেন তখন নিজেদের ইসলাম গ্রহণ করার পরে কালেমাত তৌহিদ লাইলাহিল্লাহের ঘোষণা দেওয়ার পরে তাদেরকে দুনিয়ার সমস্ত কিছু দিয়ে চেষ্টা করা হয়েছে কিন্তু ইসলাম থেকে বের করতে পেরেছে কিনা বের করতে পারে দ্বিতীয় নম্বর আসেন দিনের পরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের জন্য ইসলাম যেটি সংরক্ষণ করতে বলেছে সেটা হল আমাদের নিজেদের অস্তিত্বের সাথে জড়িত নিজেদের বংশ পরম্পরা এটাকে সংরক্ষণ করতে ইসলাম নির্দেশ দিয়েছে আমার বন্ধুগণ এই জন্য ইসলাম জেনা বেবিচার সহ অবৈধ জোনাচারকে ইসলাম হারাম করে দিয়েছে এর মধ্যে কোনো সৌন্দর্য আছে কিনা আজকে যে সমস্ত বোনেরা মনে করেন যে একটু দেহটেহ দেখালেই একটু সৌন্দর্য করলে মানে পুরুষদেরকে ফেতনা করা যায় অথবা পুরুষদের একটু কাছে যাওয়া যায় আপনাকে জানতে হবে এই সৌন্দর্য আপনার নিজে তৈরি করা নয় এই সত্যাচিক্য আপনার তৈরি করা নয় এটা কে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিন যে কাজটি হারাম করেছেন সেই কাজের মাধ্যমে আপনি দুনিয়ার কোন চাকচিক্য পেতে চান সেই চাকচিক্য লাভ করে করতে পারবেন এটি সৌন্দর্যের পরিপন্থী ফলে ইসলাম এটাকে জেনাবে বিচারকে হারাম করেছে আজকে ওই জেনাবে বিচারের কারণে মূলত আমাদেরকে আমাদের বন্ধুরা প্রশ্ন করে যে সমাজের মধ্যে এত খারাপ কেন এত খারাপই কেন এত দুর্নীতি এত দুরাচার কেন এর কারণ কি এর কারণ একটাই সেটা হচ্ছে মূলত সমাজের মধ্যে ওই সামাজিক অবস্থা যা হওয়ার কথা ছিল সেই সমাজ ব্যবস্থা আজকে মানুষের মধ্যে না থাকার কারণে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার বন্ধুগণ এরপরে আমি যে পয়েন্টটি আপনাদের সাথে আলাপ করে শেষ করব সেটা হচ্ছে এই আজকে মুসলিম সমাজও বন্য সমাজের দিকে দাবিত করতে চাচ্ছে বন্য সমাজের আত্মীয়তা যেভাবে নেই বন্য পশুদের কোনো আত্মীয় আছে কিনা আছে কিনা মা বাবা আছে কিনা না মা বাবা আপনি জিজ্ঞেস করুন তোমার মা এটা কিনা কে বলতে পারে মা বাপ নেই ভাই বোন নেই কোনো আত্মীয় নেই সেখানে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই আমার বন্ধুগণ আজকে এই মানব সমাজের মধ্যেও এই ধরনের চিন্তাধারা তৈরি করা হচ্ছে যাতে করে ওই বন্য পশুদের থেকে বন্য সমাজ থেকে শিক্ষা নিয়ে আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বন্য সমাজ এই সমাজের মধ্যে করতে পারি তাই দেখা গিয়েছে যে এদের আত্মীয়তার সম্পর্ক উঠিয়ে দেওয়া হচ্ছে পারিবারিক সম্পর্ক উঠিয়ে দেওয়া হচ্ছে সেই প্রগতির নাম দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুসলমানদেরকে আজকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা এর কারণ একটাই সেটা হচ্ছে এই এতে ইসলাম থেকে আমার আমরা দূরে সরে যাব ইসলাম থেকে দূরে সরার সাথে সাথে যেটা হবে সেটা আমরা মানুষ থেকে দূরে সরে যাব ইসলাম মানুষের যে সংজ্ঞা রয়েছে এই সংজ্ঞাকে পরিপূর্ণতা দিয়েছে কে ইসলাম দিয়েছে ইসলামের মাধ্যমে মূলত মানুষ প্রকৃত মানুষ হয়েছে ইসলামের নির্দেশনার মাধ্যমে ইসলামের আখলাকের মাধ্যমে ইসলামের চরিত্রের মাধ্যমে মূলত মানুষগুলো প্রকৃত মানুষ রূপান্তরিত হয়েছে বুঝতে পেরেছি কিনা এখন ইসলামের এই সংজ্ঞায় যদি মানুষগুলো না আসে তাহলে কিন্তু ইসলাম যখন হারিয়ে যাবে তখন মানুষগুলো হারিয়ে যাবে এগুলো আবার বন্য মানুষই কিভাবে রূপান্তরিত হবে আজকে আমেরিকার সমাজ দেখেন তারা তাদের এক পরিসংখ্যানে বলেছে তাদের সিনেটরদের মধ্যে প্রতি সাত দশ জনের মধ্যে সাতজন হচ্ছে যারোর সন্তান এদের মা বাবার কোন পরিচয় নেই বলে নাউজুবিল্লা যেখানে সাতজনই যারোর সন্তান তো এদেরকে দিয়ে আপনি কি আশা করতে চান বুঝতে পেরেছেন কিনা তাহলে এই সমাজের মধ্যে অবস্থা কি হবে তাই ওই সমাজের অবস্থা হচ্ছে এই ওই সমাজের এক বোন তার বক্তব্যের মধ্যে তিনি লিখছেন যে বৃদ্ধ মা বাপ বৃদ্ধ হয়ে গিয়েছে আপনি বৃদ্ধ হবেন আমি সাইফুল্লাহ বৃদ্ধ হব সবাই বৃদ্ধ হবে বন্ধুগণ ও বৃদ্ধ মা বাপকে নিয়ে যাওয়া হয়েছে ওল্ড হোমে বৃদ্ধাশ্রমে মা বাপকে ঘরে স্থান দেয় না এই মা বাপকে ঘরে স্থান দেয় না অথচ আমার আল্লাহ রব্বুল আলমিন এই মাতা পিতার হককে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত করে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন ঠিক কিনা জানতে হবে আপনাদেরকে ইসলাম সম্পর্কে ইসলামের সৌন্দর্য সম্পর্কে ওই বৃদ্ধ মা বাপকে যখন ওল্ড হোমে রেখে দেওয়া হয়েছে মাঝে মধ্যে যায় বৃদ্ধ মা বাপকে দেখার জন্য একদিন খবর আসলো যে বাপ মারা গিয়েছে বাপ মারা গিয়েছে তখন বাপের শেষ কীর্তি করার জন্য সেখানে গেল তারা যেগুলো করে থাকে সেই শেষ কীর্তি কীর্তি করার পরে ওই বৃদ্ধাশ্রমে গিয়ে মায়ের সাথে দেখা হলো মায়ের সাথে দেখা হওয়ার পর মা বলল হে আমার ছেলে তোমার সাথে একটু কথা বলতাম বলে বলেন বলে দেখো তোমাদের ঘরে যে কাজের বেটি আছে কাজের যে বুয়া আছে সে বুয়াকে তোমরা কয় বেলা খাবার দাও বলে আমরা দুই বেলা খাবার দিই বলে দেখো আমি তোমার মা আমি আর এখানে থাকতে চাই না আমাকে একবার খাবার দিবে অন্তপক্ষে আমাকে ঘরে নিয়ে যাও তোমার ঘরে নিয়ে যাও আমি একবেলা খাবো আর একবেলা আমি খাবো না তোমার ওই কাজের বুয়াছি আমাকে অর্ধেক খাবার দিবে তারপর আমাকে ঘরে নিয়ে যাও আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিও না বলে যে মা এটা তো আমার ওয়াইফ এসে আলাপ করতে হবে ওয়াইফ যদি রাজি হয় তাহলে হয়তো সম্ভব হবে আপনাকে এখান থেকে নেওয়ার জন্য ওয়াইফ কি রাজি হবে কিনা ওয়াইফকে বলার পরে ওয়াইফ বলল যে এই সমস্ত বিদ্যাকে ঘরে আনলে তুমি থাকবে ঘরে আমার থাকার দরকার নেই আমি এ ঘরে থাকবো না এই ইসলামের সৌন্দর্য থেকে যারা হারিয়ে গিয়েছে তাদের এই সৌন্দর্য পৃথিবীবাসী আজকে লক্ষ্য করছে এটি আমি জাহির যুগের কথা বলছি না আমার বন্ধুগণ কোন জাহিরি সমাজের চিত্র তুলে ধরছি না আপনাদের সামনে এটি এই তথাকথিত সোকল প্রগতিবাদী সভ্য সমাজের বক্তব্য আপনাদের সামনে দিচ্ছি সুতরাং ইসলাম যে সৌন্দর্য দিয়েছে কবিল ওয়ালেদাই ইহসানা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো আমার নবী সাল্লাহ সাল্লামের কথা বলেছেন তোমার পিতামাতা যদি মুশ্রিক হয় হিন্দু হয় অমুসলিম হয় তাহলে ওয়াসাহেব হুমা ফিদ দুনিয়া মারুফা দুনিয়াতে তাদের সাথে তুমি আচরণ করবে উত্তম আচরণ করতে হবে এই শিক্ষা দিয়েছে ইসলামের সৌন্দর্য যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে আমাদের ক্ষতি হয়ে যায় আমরা ওই বন্য সমাজ থেকে শিক্ষা নিয়ে ওই মা বাপকে আমরা বৃদ্ধাশ্রমে রাখার চিন্তা করব এবং আমাদের দেশেও সেই অবস্থা চালু হয়ে যাচ্ছে এই চালু হওয়ার মূল কারণ হচ্ছে এই ইসলামের সৌন্দর্যকে আমরা বলে গিয়ে আমরা ওই এটা এটা একটা মানে সৌন্দর্য এটা একটা প্যাটার্ন এটা একটা স্টাইল লাইফ স্টাইল ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে আমরা নিজেদের মধ্যেই নিজেরাই এই বিপদ ঘনিয়ে আনছি আর আলোচনা করতে পারলাম না যেহেতু আমরা বাহিরে আরেকটি প্রোগ্রাম রয়েছে যাব আমি আপনাদের কাছে ইসলামের ঐতিহ্যের উপরে একটি কথা বলবো যেহেতু ইসলামের সৌন্দর্যের পাশাপাশি আমার আলোচনার মধ্যে ইসলামের ঐতিহ্যের একটি বিষয় আসার কথা ছিল সময়ের কারণে আমি সেদিকে যেতে পারিনি আমার বন্ধুগণ ইসলামের সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে এই ইসলাম এই মানুষগুলোকে সত্যিকার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য করে আমরা আপনারা যদি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে না পারি তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এজন্য আসুন ইসলামের বিষয়গুলো আমরা স্টাডি করি অনেক বন্ধু রয়েছেন যারা ইসলাম নিয়ে স্টাডি করেছেন বলেই তো আজকে ইসলামে প্রবেশ করেছেন এক ভাই সকালবেলা যখন ইসলামের কথা ঘোষণা করছিলেন তিনি বলেছেন সত্যিই মৃত্যুর পরে একজন মানুষকে যদি তার উপর আপনার চোখের সামনে কষ্ট দেওয়া হয় তাকে এর চেয়ে নির্মমতা আর কি হতে পারে এর চেয়ে নির্মমতা আর কি হতে পারে এটি ইসলামের একটি সৌন্দর্য যে ইসলাম একজন ব্যক্তিকে জীবিত অবস্থায় সম্মান দিয়েছে মৃত্যুর পরেও সম্মান দিয়েছে আসুন আমরা এই বিষয়গুলো উপলব্ধি করি আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন হাজা ওসল্লাহ আল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবিহি ওসাল্লাম সময়ের কারণে আমরা প্রশ্ন উত্তরে যেতে পারিনি ইনশা আল্লাহ তালা আমার প্রশ্ন উত্তরের পর্ব আবার আরেকটি ক্লাস পর্যন্ত মানে আমরা করছি ডিলে করছি পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তর দেব আর আমাকে প্রশ্নোত্তর করা মানে না করলেও চলবে আমার এনটিভিতে প্রতিদিন প্রশ্নোত্তর রয়েছে আপনারা এনটিভিতে প্রশ্ন করলেই আমাকে সেখান থেকে উত্তর পেয়ে যাবেন এজন্য আর আমাকে বারবার প্রশ্ন করার দরকার নেই অন্যদেরকে হয়তো নাও পেতে পারেন আমাকে নিয়মিত এনটিভির মধ্যে পাবেন তাই আমাকে সেখানে প্রশ্ন করতে পারবেন ও ওয়াখরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিআ